এরকম সাতটা বিষয় আলোচনা করেছি আজকের যে বিষয় তা হচ্ছে অষ্টম নম্বর ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মন্দ কাজকে ধ্বংস করে দেন এটা মমিনদের সঙ্গে আল্লাহর একটা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের সাত নম্বর আয়াতে বলছেন والذين آمنوا وعملوا الصالحات নিশ্চয়ই যারা ইমান আনে এবং ন্যাক আমল করে আমিলুসলিহাত সৎ কাজ করে ন্যাক আমল করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপ সমূহকে দূর করে দেব ওয়ালানাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দিব যা তারা করত তারা যে সমস্ত নেক আমল করত ভালো কাজগুলো করত আমি অবশ্য অবশ্যই তাদের সেই নেক আমলের বিনিময় দান করব এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলছেন লানু কাফের আনহুম সৈয়া আতিহিম তাদের যত সৈয়াত আছে পাপ আছে গুণা আছে এগুলো আমি মিটিয়ে দিব এগুলো ধ্বংস করে দিব এটা পরিষ্কার বিষয় আল্লাহ সুবাহান পবিত্র আল্লাহর জান্নাতও পবিত্র অপবিত্র কোনো কিছু জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই যে সুফিরা বলে যে আমরা দুনিয়ায় আসছি পায়খানা করার জন্য কথাটা একদিকে ঠিক খারাপ না বিষয়টা হচ্ছে এই আদম আলাইহিসালাম যে ফলটা খেলেন নিষিদ্ধ ফল এটা খাওয়ার পরে উনি তবা করলেন তো আল্লাহ তারা তাকে জান্নার থেকে বের করে দিলেন কি জন্য আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন এবং ক্ষমা যে করেছেন মাঝখানে কোনো দীর্ঘ সময় যায় নাই যেটা আপনারা জানেন বা শুনেছেন তিনশো বৎসর পর্যন্ত কাঁদল কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে গালে খাল হয়ে গেছে পাখিরা সেই খালে বসে পানি পান করতো মিথ্যা কাহিনী ওই যে আমি বলেছিলাম নিজেদের খুশি মতো কাহিনী বানাই কোরআনুল কারিমে স্পষ্ট আয়াত আছে ফা আরবি যারা বুঝে তারা বুঝবে ফা তাকিবা তারা ফা শব্দটা আসে কোন জিনিসকে সঙ্গে সঙ্গে বুঝাবার জন্য আপনি বললেন যে আবদুল্লাহ আসলো এর কিছুক্ষণ পর জায়েদ আসলো এখানে বলতে হবে যা আবদুল্লাহ সুম্মা আমরুন সুম্মা শব্দ ব্যবহার আসবে কিছুক্ষণ পরে বোঝাবার জন্য বিলম্ব বোঝাবার জন্য আর যদি বলেন যে জায়েদ আসলো আবদুল্লাহর সঙ্গে সঙ্গে তবে পিছনে এক্ষেত্রে আসবে ফা আরবিতে বললে এরকম বলতে হবে যা আজাইদুন ফা আমরুন জায়েদ আসলো তারপরেই সঙ্গে সঙ্গে আমর আসলো এবারে আমরা দেখব আল্লাহ তালা আদমের ক্ষেত্রে কি বললেন আল্লাহ তালা বলছেন ফাতালাক্ক আদামুমির রব্বিহি কালিমাতিন অন্যায় করার পরে সঙ্গে সঙ্গে ফা আদম তার রবের পক্ষ থেকে কিছু কালেমা অর্জন করলেন সেটা কি কেউ কেউ বলেছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কি সুন্দর ডাক আল্লাহ আকবর রব্বানা হে আমাদের রব জলামনা আনফুসানা আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছি অত্যাচার করে ফেলেছি ওয়াইল্লাম তাগফিরানা যদি তুমি আমাদের ক্ষমা না করো হাম হামনা এবং দয়া না করো ক্ষমা করে দিল ছেড়ে দিল যাও ক্ষমা করে দিলাম তাতে তো লাভ হলো না এই জন্য কি সুন্দর দোয়ার সঙ্গে মিল তার হামনা ক্ষমা করে আবার তুমি আমাকে দয়া করবে রহম করবে এটা যদি না করো আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব আদম আলাহিসাম অন্যায় করার সঙ্গে সঙ্গে আদমকে আল্লাহ তারা যখন জিজ্ঞেস করলেন এই উত্তর দিলেন এরপরে আল্লাহ বলছেন এই যখন ক্ষমা চাইল আর কোনো বিলম্ব নয় ফাতাবা আলাইহি ফাতাবা সুরা বাকারার তিরিশ নম্বর আয়াত ফাতাবা আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন মাঝখানে কোনো বিলম্ব নাই কোনো দেরি নাই সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে গেছে কোরআনুল করিমের সুরায় বাকারার তিরিশ নম্বর আয়াত শুরুর দিকেই আছে কষ্ট করা বের করতে এগুলো দেখা উচিত আল্লাহ সুবহান সেজন্য মাফ করে দিলেন এখন মাফ করার পরে কেন বহিষ্কার করলেন জান্নাত থেকে বিষয়টা গুরুত্বপূর্ণ এইখানে এসে কেউ কেউ বলেছেন যে আসলে মাপ যদিও হয়ে গেছে দয়াও করলেন ঠিক কিন্তু ওই ফল খাওয়ার পরে ওটার তাসির ছিল পায়খানা ঝরা জান্নাতে পায়খানা করার সুযোগ নেই অপবিত্রতার কোনো সুযোগ জান্নাতে নেই এজন্য আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে বের করে দিলেন ওখানে গিয়ে এইগুলো সব ময়লা বর্জন করে পাক পবিত্র হয়ে আসে এরপরে তো আল্লাহর রহস্য ভিন্ন আল্লাহ তালা জানেন কি রহস্য আছে এর মধ্যে কারণ দুনিয়ার পরীক্ষায় যদি আগে প্রশ্নপত্র আমি একজনকে দিলাম সে জানল উত্তর কি আর একজনে প্রশ্নপত্র পায় নাই বা উত্তর জানে না আমি শিখাই নাই তাকে দুই ছাত্রর পরীক্ষা নিতে বললাম তুমি বলো তো যাকে শিখাই নাই সে বলতে পারল না আর যাকে শিখাইলাম সে উত্তর বলে দিল এটা কোনো ভালো কাজ নাকি তো ফেরেস্তাদের বিষয়টা এরকমই ছিল কোরআনে স্পষ্ট আয়াত আছে ওই পৃষ্ঠা দিয়ে আছে আল্লাহ তালা আদমকে সব কিছুর নামগুলো শিক্ষা দিলেন আল্লামা শিক্ষা দিয়েছেন সুম্মা এরপরে আদম আলাই আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে বিষয়গুলো পেশ করলেন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين তোমরা আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেস্তাদেরকে আল্লাহ শিক্ষা দেন নাই কিন্তু আল্লাহ জিজ্ঞেস করলে নামগুলো বলে দাও ফেরেস্তারা কি উত্তর দিবে সুন্দর উত্তর দিয়েছে তারা কালা সুবহানাক আল্লাহ তুমি পবিত্র লা আমাদের তো কোনো এলেম নাই তুমি যা শিখিয়েছ এইগুলো ছাড়া তুমি যা আমাদেরকে শিখিয়েছ এর বাইরে আমাদের কোনো এলেম নাই এটা পরিষ্কার সুরায় বা কারার তিরিশ নম্বর আয়াত থেকে আলোচনা হচ্ছে এটা পরে একত্রিশ নম্বর আয়াত কালু সুবহান ফেরেস্তারা বলল আপনিই পবিত্র আমরা না পারাটা আপনার দোষ না বা আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন এটা আপনার দোষ না তানা আমাদের তো কোনো এলেম নাই আপনি যা শিখিয়েছেন তা ছাড়া হাকিম নিশ্চয় তুমি জ্ঞানী এবং তুমি কৌশলী হাকিম প্রজ্ঞাময় তার মানে তুমি আমাদের কেন শিখাও নাই আর আদমকে কেন শিখাইলা এই বিষয় কি রহস্য সেটাও তুমিই জানো এই জন্য হাকিম শব্দ এখানে ব্যবহার করা হয়েছে কোরআনে আল্লাহর এক এক জায়গায় এক একটা সিফাতি নাম গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে এটা এমনিই না ওই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ওই নামটা এরপরে আল্লাহ তারা আদমকে বললেন হে আদম তুমি এগুলোর নাম বলে দাও আদম সঙ্গে সঙ্গে নামগুলো বলে দিলেন আল্লাহ বলছেন ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ তালা বললেন যে আমি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান এবং জমিনে অদৃশ্যের এমন এলেম রাখি যা তোমরা রাখো না যাই হোক অনেক লম্বা বিষয় প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ তারা শিক্ষা দেন নাই বিদায় ফেরেস তারা জানলো না আর আদমকে শিক্ষা দিয়েছেন তিনি জানলেন এইটা তো দুনিয়ার নিয়মে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার মতো বিষয়টা এখানে না ফেরেস্তারা সেই জন্য হাকিম বলেছেন দেখেন কথার কি আদাব এখানে রহস্য আছে ফেরেস্তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেই কাজের জন্য সৃষ্টি করেছেন মূলত সেই কাজের জন্য এই দুনিয়ার জিনিসগুলোর নাম জানার কোনো প্রয়োজন নেই আদমকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন পৃথিবীর খলিফা হিসেবে আর খেলাফত চালাতে হলে তাকে এই জিনিসগুলোর নাম জানতে হবে কোনটা কি উপকার আসবে কি ক্ষতি আসবে এখানে কোনটা কোন কাজে ব্যবহার করতে হবে এই সবগুলো শিক্ষা দিয়েছেন ওনার এখানে প্রয়োজন হবে সেজন্য তাহলে মূলত এখানে বিষয়টা জানা না জানার বিষয় না বিষয়টা ছিল যে আদমকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে ফেরেস্তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই এই জন্য এখানেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে বিষয়টা অনেক বিষয় আমি আজকে আলোচনা করছি অন্য বিষয় নিয়ে আল্লাহ সুবহান বলছিলাম যে জান্নাতকে পবিত্র জায়গা হিসেবে আখ্যায়িত করেছেন এখানে কোনো অপবিত্র কিছু প্রবেশ করতে পারবে না সুতরাং গুনাহের দ্বারা যারা অপবিত্র হয়েছে তাদেরকে আল্লাহ পাক করে তারপরে ওখানে নিবেন দুনিয়াতে পবিত্র অপবিত্র মিশানো কোরআনুল করিম মানুষের জন্য নাজির হয়েছে আপনাকে কেউ জিজ্ঞেস করে কোরআনের আলোচ্য বিষয় কি আপনি কি বলবেন মানুষ কারণ যে বিদ্যায় যেই জিনিসের আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই বিদ্যার ওই বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয় ডাক্তাররা মানব দেহের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে পড়াশোনা করে সর্দি হলে কি হল এরকম ক্যান্সার হলে কি হবে মানব দেহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে এজন্য ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ এরকম ভাবে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন আলোচনা করেছেন মানুষের বিভিন্ন অবস্থা নিয়ে একজন লোক এটা শোনার পরে জিজ্ঞেস করলো যে কোরআনে আমার আলোচনা কোন জায়গায় আছে তার মানে হচ্ছে সে বলতে চায় যে আমি কিছু ভালো কাজ করি কিছু মন্দ কাজ করি আল্লাহ সুবহান নাজেল করে দিলেন সুরায় তবার একশো দুই নম্বর আয়াত কিছু লোক আছে এরকম যারা নিজের গুণাকে স্বীকার করে তারা তাদের গুনাহগুলোকে স্মরণ করে স্বীকার করে আমি অন্যায় করেছি পাপ করেছি তারা কিছু ন্যাক আমল করেছে আবার কিছু গুনাও করেছে ওয়াখারা সাইয়া এ দুইয়ের মধ্যে সংমিশ্রণ ঘটিয়েছে আল্লাহ তারা বলছেন আলাইহিম আশা করা যায় আল্লাহ তালা এদের তবা কবুল করবেন ইন্নাল্লাহ গাফুর নিশ্চয় আল্লাহ তালা দয়াল এবং সুরা একশো দুই নম্বর উনি বললেন যে পেয়ে গেছে আমার পরিচয় আমি এই দলের লোক আমি একেবারে কাফেরও না একবারে নিষ্পাপ মাসুম নবী রসুলদের মতো না আমার পরিচয় হচ্ছে আমি কিছু গুণাও করি কিছু ন্যাকামল করি এরপরে আল্লাহ তালা আমাকে আশা দিয়েছেন যে তিনি আমার গুণা ক্ষমা করে দিবেন তবা করলেন এই জন্য আল্লাহ তালা কেয়ামতের মাঠে আর এই সুযোগ দিবেন না যে মিলেমিশে থাকবে দুনিয়াতে ন্যাককার বদকার মমিন কাফের মুনাফিক সব মিশে আছে কেয়ামতের মাঠে আল্লাহ তালা ঘোষণা করবেন সুরে ইয়াসিনের উনষাট নম্বর আয়াত হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও আজকে আর মিলেমিশে থাকার কোন সুযোগ নেই অমতাজুল ইয়মা আজকে তোমরা মুমতাজ হয়ে যাও ইমতিয়াজ বিচ্ছিন্ন হয়ে যাও আলাদা হয়ে যাও আইহাল মুজরিমুন ওহে মুজরিমদের দল পাপীদের দল সুরা ইয়াসিনের উনষাট নম্বর আয়াত কাজে আল্লাহ তারা সেখানে পবিত্র করবেন পবিত্র করবেন কিভাবে এ বিষয়টা একটু আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে কারণ আমাদেরও খেয়াল রাখতে হবে আমরা কেবল সবসময় তৌহিদ এবং জেহাদ নিয়ে বেশিরভাগ আলোচনা করি ঠিক আছে আমাদেরকেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পবিত্র হতে হবে অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না এই জন্য সুরায় তো আবার একশো এগারো নম্বর আয়াতে তাপসে আমি বলেছিলাম যে আল্লাহ তালা ওখানে বলেছেন যে আল্লাহ মমিনদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এটা ঠিক কিন্তু এখন আল্লাহ তালা কোন মমিনদের মাল ক্রয় করেছেন আল্লাহ তালা শিরিক যুক্ত বেদাত যুক্ত কোন মমিনদের জানমাল গ্রহণ করবেন না এই জন্য আবার এই সুরায় তো আবার একশো এগারো নম্বরের পরই বারো নম্বর আয়াতে কোয়ালিটি বয়ন করেছেন যেই মমিনদের থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের জানমাল ক্রয় করবেন সেই মমিনদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তবাকারী অন্যায় করে ফেলবে অন্যায় করে আবার সঙ্গে সঙ্গে তারা তবা করবে এজন্য আল্লাহ সুবহান পবিত্র জান্নাতে নেওয়ার জন্য যে কয়টা উপায়ে মানুষদেরকে পবিত্র করবেন তার মধ্যে প্রথম নাম্বার কাজ হচ্ছে কোনটা তবা কোরআনুল করিম আল্লাহ তালা সুরায় ফুরকান পঁচিশ নাম্বার সুরার সত্তর নাম্বার হাতে বলছেন ইল্লামাং তাবা ওয়া আমানা ওয়ামিলা সলিহান আমালান সলিহান তবে যারা তবা করে তবা করে সত্য ওয়া আমানা এবং ইমান আনে ওয়ামিলা সলিহান এবং সৎ কাজ করে ন্যাক আমল করে আমল করতে হবে ফাউলাইকা হাসানাত কি সুন্দর আল্লাহ বলছেন ফাউলাইকা পরিণামে আল্লাহ তারা তাদের পাপগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিবেন খালি ক্ষমা করবেন না পাপগুলোকে ন্যাক দ্বারা বদলাই ইবাদ্দিল বদল তো বাংলা একেবারে কোরআন ইবাদ্দিল ইবাদ্দিল্লাহ আল্লাহ তারা তাবদিল করে দিবেন পরিবর্তন করে দিবেন সাইয়াতিহিম হাসানাত তাদের গুণাগুলোকে ন্যাক আমলের দ্বারা ন্যাকে পরিবর্তন করে দিবেন ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম সুখ সুন্দর করে বলেছেন বুখারি মুসলিম শরীফের সাত হাজার একশো একত্রিশ নম্বর হাদিস হারেস এমনি সোয়াইদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আবদুল্লাহ সৌদ রাজি আল্লাহ আনহুকে অসুস্থ অবস্থায় দেখার জন্য গেলাম কথা প্রসঙ্গে তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لله أشد فرحا بتوبة عبده المؤمن من رجل في أرض دبية مهلكة معه راحلته عليها طعامه وشرابه আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এক ব্যক্তি নিজের বাড়ি থেকে অনেক দূরে আর এখানে ওই হাদিসটা নাই ওই শব্দটা এই হাদিস আর হাদিসে আছে এটা এক মাসের দূরত্বে যাওয়ার জন্য একটা উটের উপরে নিজের খাবার পানীয় সব কিছু নিয়ে রওনা করল মরুভূমির পথ রাস্তায় কোনো বাড়ি ঘরও নেই বিশ্রামের ব্যবস্থাও নেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও নেই এক মাসের জন্য যা প্রয়োজন সবগুলো সেই উটের পিঠে নিয়ে রওনা হলো পনেরো দিনের রাস্তা যাওয়ার পরে সে দুপুরের সময় একটা গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল ঘুমের থেকে উঠে দেখে তার উঠ হারিয়ে গেছে খাবার পানীয় সব ছিল উটের পিঠে হারিয়ে গেল এখন কি হবে পিছনে ব্যাক করার সুযোগ নেই অর্ধেক পথ চলে এসেছে সামনে যে পায়ে হেঁটে চলে যাবে এখন অর্ধেক পথ রয়ে গেছে উট তালাশ করবে সেই সুযোগও নাই প্রচন্ড রৌদ্র একটু বের হলেই পানির তৃষ্ণা গলা শুকিয়ে যাবে এমনি মরতে যতক্ষণ দেরি লাগবে তালাশ করতে গেলে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে লোকটা কি করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ফাতলা বাহা হাত্তা আদরা কাউলে আতাস এটা তালাশ করতে গেলে সে পিপাসায় মরে যাবে সুম্মা কলা আরজুলা মাকানি আল্লাহ কুন্তু ফিহি সে মনে মনে চিন্তা করলো দরকার নেই আমি যেখানে ছিলাম ওইখানে গিয়েই শুয়ে পড়ি আনামু হাত্তা আমুতা আমি ওখানে শুয়ে থাকবো আর মরে যাবো এই পরিকল্পনা করে সে সে তার ডানার উপরে গাল রেখে শুয়ে পড়লো হাতের উপরে গাল রেখে শুয়ে পড়লো ফাস্তাই কাজা এরপরে সে আবার সজাগ হলো চোখ খুলে দেখে দেখে তার উঠ তার সামনে এবং তার খাবার পানীয় এবং কাপড় চোপড় সব সেখানে আছে কত খুশি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই লোকটা এত খুশি হয় খুশি হয়ে এসে বলে আল্লাহ মান্তা আব্দিও আনার অব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব এটা কিন্তু সে যে সিদ্ধাতিল ফারে সে এটা বেখেয়ালে বলে ফেলেছে প্রচন্ড আনন্দে এইটা দিয়ে আবার সুফিরা বলে ওই যে আল্লাহ আন্দাজ নাই আরে ওইখানে তো সে হুশ আছে তাকে বলে দেওয়া হলো তাছাড়া এখানে আল্লাহর কোনো ভুল ধরা হচ্ছে ওখানে আল্লাহর ভুল ধরা হচ্ছে কাজে এই হাদিস দিয়ে আপনাকে হয়তো গুমরা করবে বিভ্রান্ত করবে এই লোককে বলল এবারে আল্লাহর রাসুল বলছেন এই লোকটা তার হারানো উঠকে ফেরত পেয়ে খাবার দাবার সহ ফেরত পাওয়ার কারণে যে পর্যন্ত খুশি হয়েছে فالله أشد فرحا بتوبة العبد المؤمن من هذا براحلته وزاده আল্লাহ রাব্বুল আলামিন কোন মমিন বান্দা যখন তবা করে এই ব্যক্তি তার উঠ খাবার এবং তার সমস্ত সামানপত্র সহ ফেরত পেয়ে যা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ তালা কত খুশি হন তার জন্য আল্লাহ রসুল কি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন হাদিসটা মুসলিম শরীফের সহি হাদিস সাত হাজার একশো একত্রিশ নম্বর হাদিস এমনি ভাবে অনেক লম্বা হাদিসগুলো আছে বলতে গেলে এক একটা হাদিস এক এক সময় চলে যায় আবু হরার থেকে একটা হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন না আবদান আসাবা জাম্বান অরুব্বমা কর আজনাবা জাম্বান বোকারি শরীফের এটা সাত হাজার পাঁচশো সাত নম্বর হাদিস একটা লোক গুণা করেছে সে বলল রব্বি আসব তু ফাগ ফিরলি আল্লাহ আমি গুণা করেছি ফকাল রব্বি আজনাত্তু আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি অফির রেওয়ায়তিন আসবতু আমি অন্যায় করে ফেলেছি ফাগ ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা যখন সে বলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফকাল রব্বুহু আল্লাহ তালা বলেন তার রব বলেন আলিমা আব্দি আমার বান্দা কি জানে তাহলে আন্না লাহু রব্বান ইয়াকফিরুজ্জাম্বা তার একজন রব আছেন যিনি গুণা করলে পাকড়াও করেন ওয়াহুবিহি বিহি এবং গুনার জন্য তিনি তাকে পাকড়াও করবেন আবার ক্ষমা চাইলে ক্ষমা করেন এরকম যে তার একজন রব আছে সে কি এটা জানে গফার তুল আব্দি আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম সুম্মা মাকাসা মাশা আল্লাহ লোকটা ক্ষমা পেয়ে গেল এরপরে কয়েকদিন যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর ছিল সে আর কোনো গুণা করে নাই সুম্মা আদম্বান আবার সে গুণা করেছে ফাকাল রব্বি আজনাবতু সে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ আমি তো আবার গুণা করে ফেলেছি আজনাবতু আওয়াসবতু আখার আমি তো আর একটা অন্যায় করে ফেলেছি ফাক হু আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাকাল আল্লাহ তারা আবার বলেন আলিমা আব্দি আন্নালাহ রব্বান আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে সে রব গুনাকে পাকড়াও করে আবার গুনা ক্ষমা করে দেয় মাপ চাইলে গাফার তুলে আব্দি আমি বান্দাকে ক্ষমা করে দিলাম সুম্মা আল্লাহ এরপরে আল্লাহ তালা যতক্ষণ মঞ্জুর করেছেন বা যতদিন সে ওই অন্যায় করে নাই সুম্মা আজনাবা জাম্বান এরপরে সে আর একটা গুণা করলো ফকল রব্বি আসপ্তু আজনপ্ত আখার আল্লাহ আমি তো আরো একটা গুণা করে ফেলেছি আবারও গুণা করেছি ফাগ ফিরহুল্লি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফকল আলিমা আব্দি আল্লাহ তালা বলে আমার বান্দা কি জানে আন্না লাহু রব্বান জম্বা যে তার একজন রব আছেন যে রব তার গুণাগুলো ক্ষমা করে দেন অয়া হুজুবিহি আর ক্ষমা না চাইলে আল্লাহ তাকে পাকড়াও করবেন গাফার তুলে আব্দি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম সালাসান তিনবার আল্লাহ রসুলের কথাটা বললেন পরিষ্কার হয়ে গেল যে বান্দা যখন আল্লাহর কাছে তবা করে ক্ষমা চায় আল্লাহ তারা কি খুশি হন কোরআনের স্পষ্ট আয়াত আছে হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আশরাফু মানে হচ্ছে একেবারে সীমা লঙ্ঘন করেছে সীমার থেকে বাইরে চলে গেছে যে ক্ষমার্থটা সীমা থাকে এটা সীমার বাইরে চলে গেছে আশরাফু আলা আল্লাহ তারা বলছেন লা মির বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না লা নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করবেন আর জুনু বা বহু বচন সমস্ত গুণা এরপরে আবার বলছেন জামিয়ান সবগুলো একসাথে আলাদা আলাদা হবেও না জামিয়ান মানে সমষ্টিগত ভাবে জামিয়ান সবগুলো গুণাকে আল্লাহ তালা একবারে ক্ষমা করে দিবেন রহিম নিশ্চয়ই আল্লাহ গম গফুর মানে ক্ষমাশীল আর রহিম দয়াশীল ক্ষমাও করবেন দয়াও করবেন খালি ক্ষমা করে ছেড়ে দিবেন না এটা সুরায় জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তবার মাধ্যমে পাক করবেন একটা আমি আলোচনা করছিলাম জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তালা মমিনদেরকে পাক করে নেবেন এটা আল্লাহর ওয়াদা পাক কিভাবে করবেন পবিত্র কিভাবে করবেন এক নাম্বার বিষয় হচ্ছে তবা ইস্তেকফারের মাধ্যমে দুই নাম্বার হচ্ছে দুনিয়াতে এই মুমিনদেরকে জুলুম নির্যাতন অত্যাচারের সম্মুখীন করবেন এরপরে সবর করার তৌফিক দিবেন সবর করে তারা আল্লাহর প্রিয় হবে পবিত্র হয়ে যাবে ওই যে আমি বলে থাকি যে স্বর্ণ যদি সুন্দরী মেয়েদের গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুড়ির বাড়ি খেতে হয় এরপরে হার তৈরি হয় গলায় ঝুলে আল্লাহ সুবাহ মমিনদেরকে জান্নাত দিবেন আল্লাহর জান্নাত কি সস্তা আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তারা মমিনদের সঙ্গে বেচা কিনা করেছেন জান্নাতের বিনিময়ে তবে আল্লাহর জান্নাত বড় দামি আলা আল্লাহর পণ্য দামি আল্লাহ আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত এটা এমনি পাওয়া যাবে না আল্লাহ তালা বলছেন সুরা আল ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয় আল্লাহ বলছেন আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিলেন আমি তোমাদের কোন পুরুষ বা কোন মহিলার কোন আমলকে নষ্ট করব না কোন আমলকে নষ্ট করব না তোমরা একে অপরের অংশ জারু যারা হিজরত করেছে এবং তাদেরকে তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তার কারণে কষ্ট দেওয়া হয়েছে বিভিন্ন কষ্ট দেওয়া হয়েছে কি জন্য আমার কারণে আমার রাস্তায় চলার কারণে আজকে এটা পরিষ্কার যে আপনারা বিভিন্ন জায়গায় আমি খবর পাচ্ছি নির্যাতনের শিকার হচ্ছেন সমালোচনার শিকার হচ্ছেন কারণ কি আপনি কি অন্যায় করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন আমি নিজে এরা বলে আমাকে মাথাতে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ এতে আমি কোনো কষ্ট পাই না কারণ তারা বলতে পারবে না এই লোকটা টাকা আত্মসাত করেছে কোনো মাদ্রাসা বলতে পারবে মোহাম্মদপুর মাদ্রাসা এখান থেকে কয় মাইল হাতেমবাগ কয় মাইল হাতেমবাগের লোক যদি জানতো কোনোভাবে মানে কি করতে পারতো খুঁজে বের করতে পারতো এই লোকটা কোনো মসজিদের টাকা মেরেছে অথবা যদি মাদ্রাসা জানতো তাহলে কি আর সেটা ছাড়ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ তারা যাদের দিয়ে দিনের কাজ নেবেন যারা আল্লাহর আশ্রয় চায় আল্লাহ সুবাহ তাদেরকে এই সব থেকে পবিত্র রাখে আমাদেরকে কেউ টাকা দিতে পারে অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার জন্য চেষ্টা করে হুজুর আপনি কিভাবে চলেন কি করেন আমি তাদেরকে বিভিন্ন কৌশলে এড়াই যাই ঠিক আছে আমি পরে বলবো বৈরবের ডাক্তার এবি সিদ্দিককে আপনারা অনেকেই শুনেছেন একদিন বাসায় আসলে দেখে ফ্রিজ নাই আপনাকে একটা ফ্রিজ কিনে দিতে চাই আমি আপনি হজ করতে চান হজ টজ করে তারপর আমি বলবো লাগবে এভাবে তাকে এড়াই দেওয়া হয়েছে একজনের নাম বললাম আর কোন এখানেও লোক আছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই আজকে কেন আমাদের চাকরি যাচ্ছে কেন আমাদেরকে পুলিশ দিয়ে ঘেরাও করা হয় একটাই মাত্র কারণ আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় বুরু যে বলেছেন ওয়ামা নাকামু হামিদ তাদের থেকে অন্য কোনো কারণে প্রতিশোধ নেওয়া হয় নাই একটাই মাত্র কারণ যে তারা আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহকে বাদ দিয়ে যত খাজা বাবা গাজা বাবা পীর বাবা ভায়া মাধ্যম সবগুলোকে বর্জন করে শুধু আল্লাহকে অভিযোগ গ্রহণ করেছে এই জন্যই তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে তাদের থেকে বদলানো হচ্ছে প্রতিশোধ নেওয়া হচ্ছে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তারা বলছেন এটা আমাদের খুশির ব্যাপার আল্লাহ বলছেন যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে দুনিয়ার প্রধানমন্ত্রী যদি বলে যে আমার জন্য তোমাকে কষ্ট দেওয়া হয়েছে আসো তোমাকে আমি আশ্রয় দিচ্ছি কত খুশি হয় আর যত জুলুম নির্যাতন সহ্য করেছে রাস্তায় মার খেয়েছে বোমা খেয়েছে সব ভুলে যায় না এখানে কে বলছেন আল্লাহ তারা বলছেন পাল্লাদিন যারা হিজরত করেছে এবং তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে মাদ্রাস থেকে বের করে দেওয়া হয়েছে সাবিলি এবং আমার রাস্তায় চলার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এইটা আমাদের এখনো করতে হবে আল্লাহ বলছেন এবং তারা লড়াই করেছে যুদ্ধ করেছে এবং তারা নিহত হয়েছে বোঝা গেল আমাদের সামনে আরো রয়ে গেছে এখনো শেষ হয় নাই অকাতালু এবং তারা যুদ্ধ করেছে অকুতিলু এবং তারা নিহত হয়েছে আল্লাহ বলছেন এবারে পরিষ্কার হয়ে গেছে পোড়াও খেয়েছে হাতুড়ির বাড়িও খেয়েছে আল্লাহ তারা কি বলছেন লামে তাকিদ নুনে তাকিদ অবশ্য অবশ্যই আমি তাদের যত অন্যায় আছে গুণা আছে সবগুলোকে আমি মিটিয়ে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে আমি তাদেরকে ওয়ালা উদখেলান্নাহুম ইন তাজরিম ইন তাহতিয়াল আমি তাদেরকে অবশ্য অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে অনেক নহর প্রবাহিত আছে তোমার এই ইটের ঘর কাঠের ঘর টিনের ঘর এইগুলো বের করে দেওয়া অসুবিধা না আল্লাহ তালা যে ঘরে প্রবেশ করাবেন সেই ঘর কত সুন্দর ঘর আল্লাহ তারা এরপরে বলছেন কি সুন্দর কথা এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ পুরস্কার টাকার দুনিয়ার ওই যে একুশে আগস্ট যারা মারা গেল অথবা আহত হলো তাদের পুরস্কার দিচ্ছে না এক একটা ফেলার দিচ্ছে তো দুনিয়াতে যদি একজন নেত্রীর জন্য যারা জান দিল অথবা তার সাথে আহত হলো এদেরকে ফেলার দেওয়া হচ্ছে তো আল্লাহর জন্য যারা কষ্ট করবে আল্লাহ তাদেরকে ফেলার দিবেন না আল্লাহকে দুনিয়ার প্রধানমন্ত্রী ছ কিরফান আল্লাহ আল্লাহকে এর চেয়েও ছোট না আল্লাহ অনেক বড় আল্লাহ একবার আল্লাহ তারা বলছেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ প্রতিদান স্বরূপ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তালা বলছেন সওয়াব এবং আল্লাহর নিকট রয়েছে উত্তম পুরস্কার দুনিয়ার কোন মানুষের কাছে উত্তম পুরস্কার নেই একটা ফেরার দিল কালকে ওটা রেখেও সে মারা যাবে আল্লাহ সুহান উত্তম পুরস্কার দিবেন যেখান থেকে তোমাকে আর কখনো বের হতে হবে না ভাইরা আমার এই জন্য মনে রাখবেন দিনের পথে চলতে গেলে কষ্ট হবে গতকালকেও এখানে অনেক ভাইরা আসছিলেন আমি শুনলাম আমি সেই আঙ্গুর পোতা দহ গ্রামে গত রাতের আগের রাতে প্রোগ্রাম করেছি ইন্ডিয়ার ভিতরে করিডোর দিয়ে ঢুকে গেট দিয়ে ঢুকে ভিতরে একটা ইউনিয়ন সেইখানে কয়েকজন মহিলা আসলো যে ভাই আমি একটু কথা বলতে চাই পর্দার আড়াল থেকে বেড়ার পাশে চলে আসলো বাসের বেড়া ঘর বাসের ঘর মহিলারা কেঁদে দিল যে আমরা আপনার লেকচার নিয়মিত শুনি আমরা এগুলো আমল করার কারণে এইখানে মাত্র আমরা ষোলো সতেরোটা পরিবার আছি যারা হকের পক্ষে চলে এসেছি বাকি সবগুলো পীর মুরিদি মাজার ফকির এই সবগুলোতে ভরে গেছে আমাদেরকে ওরা বিভিন্নভাবে কষ্ট দেয় বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের জমি দখল করে নিয়ে যাচ্ছে ওরা সব একজুট হয়ে গেছে আমার যখন শুনতেছিলাম তখন চোখ দিয়ে পানি ঝরতেছিল আমার সঙ্গে যারা ছিল তাদেরও চোখ দিয়ে দেখলাম পানি পড়তেছিল এবং ওই মহিলা আরো বলল তার ছোট বাচ্চার সাথে ছিল যে আপনার লেকচারে শুনি যে আপনি বলছেন সন্তানদেরকে দান করার জন্য আমি আমার এই সন্তানগুলো আল্লাহ রাস্তা দান করে এদেরকে আপনি নিয়ে যান লেখাপড়া শিখান আমরা গরিব মানুষ হয়তো খরচ দিতে পারবো না আমরা শুনেছি আপনার একটা মার্কাজ নিয়ে যান লেখাপড়া শিখান এদেরকে আল্লাহ রাস্তায় মুজাহিদ বানান যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হতে পারে কে আমাদের সত্যিকার অর্থে আমি শহীদের মা হয়ে উঠতে পারি আমার চোখ দিয়ে শুনতে পানি ঝরতেছিল বললাম বোন তোমাদের মতো মায়ের জন্য আমি অপেক্ষা করছি তোমাদের মতো মাদের জন্য আমাদের এই চেষ্টা আমরা নৈরাস নই আমরা হতাশ নই আমরা জানি এই যুগেও সেই আসমার মতো মহিলা সুমাইয়ার মতো মহিলা এই যুগে এখনো আছে যারা নিজেদের সন্তানদেরকে আল্লাহর দিনের সৈনিক বানাবার জন্য দান করা শুরু করেছে ভাইরা আমার আপনার একটু আগেই আসবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ দেখবেন এই জমিনে মোমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন ইনশা আল্লাহ আমি ওই আঙ্গুরপোতা দহ গ্রামে আসর পরে সঙ্গী সাহেবদেরকে আগে মাহফিলে পাঠাই দিয়া নিজে একটু করতে শুরু করলাম দোকানে দেখি গরিব দোকানদার মাল বেশি নাই সব মিলে হয়তো এক হাজার টাকার মাল হবে বিস্কুট এই সমস্ত মোবাইলে লেকচার চলছে আমি জিজ্ঞেস করলাম লেকচারটা কার নাম বলল চিনে না বলে এটা শোনো কি জন্য অন্য কত লেকচার আছে এ তো নাই বলল যে ভাই এইটা শুনে আমরা ইসলাম বুঝেছি আমরা আগে জানতাম না ইসলাম কি জিনিস মুসলিম কাকে বলে আমরা লাইল হাইল্লাহ পড়েছি লাইলহার অর্থটা কি এটা আমরা জানতাম না এখান থেকে শিখেছি আমি বললাম এই যে বক্তা উনি আজকে মাহফিল আছে চলো তোমরা মাহফিলে যাই আজকে এভাবে নিজে কিছুক্ষণ দাওয়াত দিলাম আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছিল ভাইরা আমার আমাদের তৌহিদের দাওয়াত শুধু বাংলাদেশে নয় বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং সাহাবাহিক রামদের যুগে যেরকম মায়েরা সন্তানদেরকে পেশ করত আমি দেখতে পাচ্ছি সেরকম একজন দুজন মহিলা না আমার সঙ্গে যারা এই দূরে দাঁড়াতে যায় গ্রামগঞ্জে যায় তারা জানে কত মহিলারা নিজের সন্তানকে পেশ করছে মায়েরা সন্তানদেরকে বেশ করছে বাবা সন্তানকে বেশ করছে যে শেখ আমাদের এই সন্তানকে নিয়ে যান আপনার কাছে থাকুক লেখাপড়া শিখুক এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক জেহাদ করে যেন শহীদ হতে পারে আমাদের কোন দাবি নাই আমরা এই সন্তানের কামাই খাওয়ার অপেক্ষা করছি না কামতের মাঠে যেন একজন শহীদের মা হয়ে একজন শহীদের বাপ হয়ে একজন শহীদের বোন হয়ে উঠতে পারে আমাদের জন্য সেই ব্যবস্থা করে দাও এজন্য মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মৎকার গলি দিয়ে যাচ্ছিলেন দেখতে পাচ্ছেন সুমাইয়াকে নির্যাতন করা হচ্ছে সুমাইয়ার স্বামী ইয়াসেরকে নির্যাতন করা হচ্ছে আম্মারকে নির্যাতন করা হচ্ছে ভাইরা আমার কেমন নির্যাতন অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালানহ একদিন সাহাবিদেরকে বললেন আচ্ছা মক্কার মহাজাররা তোমরা দিনের জন্য যে কষ্ট করেছ একটু বলো তো আজকে একটু এটা শুনতে চাই আমি একজন সাহাবিকে বলার দরকার নাই পিঠের কাপড় খুলে দিলেন বড় বড় গর্ত অমর বিন খত্তাব জিজ্ঞেস করেন এগুলো কিসের গর্ত এগুলো হচ্ছে মক্কার লোকেরা জ্বলন্ত আঙ্গার নিচে রেখে দুপুরের রৌদ্রে উপরে পাথর চাপা দিয়ে শয়ে রাখত পুরে গলে গিয়ে শরীরের চর্বি আর রক্ত দিয়ে ভিজে গিয়ে আঙ্গার নিভে যেত সেই গর্তগুলো এইভাবে হয়েছে আল্লাহ রসুল সাল্লাম দেখে যাচ্ছেন আর বলছেন সবরানিয়া আল ইয়াসের সবরানিয়া আল ইয়াসের হে ইয়াসের পরিবার তোমরা সবর করো তোমরা সবর করো আল্লাহ তালা তোমাদের এই কারণে হয়তো আল্লাহ তালা যাজা দান করবেন জেনে রাখবেন একটা বড় বিল্ডিং দাঁড়াতে হলে মানুষ দেখে পাঁচতলা দশতলা বিল্ডিং গুলো দেখে নিচে পিলার আছে ফাউন্ডেশন আছে এগুলোকে দেখা যায় ঠিক এরকম ভাবে আল্লাহর দিনের জন্য ওই লোকগুলো হচ্ছে পিলার ওই লোকগুলো হচ্ছে সেই মাটির নিচের ফাউন্ডেশন এই জমিনেও সেই সাহাবা রামদার আদর্শে আদর্শবান আম্মার ইবনি মতো সুমাইয়ার মতো এরকম বিলালের মতো একদল মুসলিমের দরকার যারা তৌহিদের কথা বলে সিরিকার বেদাতের বিরুদ্ধে কথা বলে পীর ফকির আর মাজারের বিরুদ্ধে কথা বলে শুধু একমাত্র আল্লাহর এবাদতের দিকে আহ্বান করে রাসুলের তরিকার দিকে আহ্বান করে শত জুলুম নির্যাতন সহ্য করবে জীবন দিবে তারপরেও তারা ভয় পাবে না এইরকম মমিন যারা হবে আল্লাহ তারা তাদের জন্যই পুরস্কার ব্যবস্থা করেছে আর সেই লোকগুলো আপনাকে আমাকে হতে হবে সেই লোকগুলো আসমান থেকে ফেরেস্তা নেমে আসবে না এই জন্য আমাদের কষ্টের জন্য তৈরি হতে হবে এই জন্য বলছিলাম আল্লাহ পবিত্র করবেন কিসের মাধ্যমে আর একটা বিষয় বলা হলো যেটা কোরআনের আলে ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়াতে পরিষ্কার করা হয়েছে আল্লাহ বলেছে অবশ্যই আমি তাদেরকে তাদের গুণাগুলোকে মিটিয়ে দিব এবং তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো তিন নাম্বার যে বিষয়টা আল্লাহ তালা পবিত্র করবেন সেটা হচ্ছে সুরাম্বিয়ার আটত্রিশ নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আছে আল্লাহ তালা অনেক নবীদের নাম এখানে উল্লেখ করেছেন ওয়াইয়ুব إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين আল্লাহ তালা বলছেন আইয়ুবের আলোচনা যখন তিনি বিপদগ্রস্ত অসুখ বিসুখের দ্বারা আল্লাহ পবিত্র করবেন অসুস্থ হয়ে পড়লেন বিভিন্নভাবে আল্লাহ তালা পরীক্ষা করলেন তিনি এজন্য তাবিজ কবজের দিকে যান নাই কোন বাজারওয়ালার কাছেও যান নাই তিনি বলেন আন্নি মাসানি আব্দুর্রু না দা রব্বাহু তিনি তার রবকে ডাকলেন আন্নি মাসানি আব্দুর্রু আল্লাহ আমি তো বিপদে পড়েছি কষ্টে পতিত হয়েছি ওয়ান তার হামুর রাহিমিন তুমি তো বড় দয়ালু এবং ক্ষমাসীন আল্লাহ বলছেন ফাস্তা না আল্লাহু আমি তার ডাকে সাড়া দিলাম আমি তার যে দুঃখ কষ্ট ছিল বিপদ ছিল তা আমি দূর করে দিলাম তার আগের যে সমস্ত সম্পদ ছিল পরিবার ছিল সবগুলো আমি ফেরত দিলাম কুফাররা মজাক করত আইব আলাহিসাম ধনী ছিলেন অনেক সম্পদের মালিক ছিলেন গরু ছাগল উর্দুম্ব ওই সময় যা ছিল সবই ছিল স্ত্রীও ছিল সুন্দর সুন্দর স্ত্রী সন্তান ছিল কুফাররা মজাক করতে লাগলো ওনার তো সব আছে আমাদের কি আছে অনেক গরিবের এরকম বলে এখনো আল্লাহ তালা এই জন্য ইব্রাহিম আইব সালামের সবগুলো নিয়ে গেলেন সুন্দর শরীর ছিল ওরা বলতে এখন তো তার দেহটা ভালো আছে আল্লাহ তালা ওটাকেও রোগাক্রান্ত করে দিলেন এই রকম যখন বিপদে পড়লেন তারপরেও তিনি তার রবকে ভুলে যান নাই তিনি প্রার্থনা করছেন তিনি তার রবকে ডাকলেন আন্নি মাসানি আব্দুরু আমার বিপদে স্পর্শ করেছে দুঃখ কষ্টে পড়েছি ওয়ান তার হামুর রহিমিন আল্লাহ তুমি তো সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু ফাস্তাজাবনা লাহু আল্লাহ বলছেন আমি তার ডাকে সাড়া দিলাম ফাকাশাফনা মা বিহি আমি তার যত দুঃখ কষ্ট ছিল সব দূর করে দিলাম وآتيناه أهله ومثلهم معه رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ তালা বলেন তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম সব ফেরত দেওয়া হলো এবং শুধু ফেরত দিলাম না আগে যা ছিল তার মতো আরো ডবল তাকে দেওয়া হলো আল্লাহ তালা এরপরে বলছেন রাহমাত ইন্দিনা এই সবগুলো ছিল আমার পক্ষ থেকে রাহমাত স্বরূপ আবিদিন এবং এবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ যারা এবাদত করে আল্লাহর গোলামি করে তাদের জন্য উপদেশ স্বরূপ যে তোমাদেরকে এরকম ডবল দেওয়া হবে তোমাদের চাকরি একটা গেলে কি হবে আল্লাহর কাছে চাকরি আছে না এখন আমরা স্বাধীন আমাকে এখন অনেক আমার কোনো চিন্তা নেই তাহলে সবগুলো কার জন্য আর এখন ভালো আছি এখন স্বাধীন জায়গায় খুব দিচ্ছে এরকম ভাবে কোন তাগুতের গোলামি করা লাগে না এটা পরিষ্কার যে বর্তমান যুগে আমি সব বলছি না বেশিরভাগ মসজিদগুলো তাগুতের দখলে এই মসজিদগুলোতে সালাদ কিরকম আদায় হবে সেটাও চিন্তার ব্যাপার আছে যাই কারণ মসজিদে জেরার মসজিদে জেরার যেগুলো সেগুলোতে নামাজ হয় না যেগুলোর মধ্যে কোরআনের কথা বলা যাবে না হাদিসের কথা বলা যাবে না তাদের মর্জি মোতাবেক যেগুলোতে তাদের আপত্তি নেই সেইগুলো বলা যাবে আর যেইগুলোতে আপত্তি সেগুলো বলা যাবে না এই রকম মসজিদগুলো মসজিদে জেরার বলে আখ্যায়িত করা হবে এখানে নামাজও পড়া যাবে না আল্লাহর কালাম যেখানে পড়া যাবে না আল্লাহর কথা বলা যাবে না নামাজ পড়া যাবে কিসের মসজিদ এই জন্য মনে রাখতে হবে ওরকম সিনেমা হলেও তো কোরআন পড়ে যে কারি ওবায়দুল্লাহ সংসদে উদ্বোধনের সময় দেখেন না কোরআন পড়ে উনি কোরআনের আয়াত পড়লেন এইখান থেকে আয়াত পড়লেন আরবিতে পড়লে সমস্যা ছিল না নিয়ম তো ওখানে বাংলায় অনুবাদ করতে আবার যতটুকু পড়ে অতটুকুর অনুবাদ করে যখনই উনি অনুবাদ করেন হে ইমান ভার্গন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে বর্জন করো যদি মমিন হয়ে থাকো ফাইল্লাম তাফালু যদি তোমরা সুদ না বর্জন করো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও উনি তো তেলাওয়াত শেষ করে চলে গেছেন একজন সাংসদ দাঁড়িয়ে বলেছিলেন মহাপবিত্র নাকি পবিত্র সংসদে না মহান সংসদে কেন এই আয়াত পড়া হলো তার মানে অন্য আয়াত পড়লে আপত্তি ছিল না এই আয়াত পড়ার কারণে আপত্তি আসলো এইরকম তো বুশের দরবারে অনেক ক্ষেত্রে আপত্তি নাই আমেরিকার হোয়াইট হাউসে প্রতি বছর রমজানের প্রথম রোজায় মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল দেওয়া হয় ঠিক কিনা আর সেই ইফতার পার্টিতে এদেশের পর্যন্ত অনেক আলেমরা গিয়ে ইফতার খেয়ে এসেছেন বোঝা গেল এই রোজা রাখা বা নামাজ পড়া বা এরকম ভাবে মিষ্টি মিষ্টি সুন্নাত মিলাদ পড়া মিলাদ পরে মিষ্টি খাওয়া এসব ক্ষেত্রে কুফফারদের কোন আপত্তি নাই কুফফারদের আপত্তি আছে যখন আপনি ওদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলবেন যখন আপনি কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বলবেন ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলবেন ইরাকের মুসলমানদের পক্ষে কথা বলবেন বাইতুল মুকাদ্দাস মুক্ত করার পক্ষে কথা বলবেন তখনই কুফাররা এদের বিরুদ্ধে লেগে যাবে এদেরকে নানান ভাবে এদের বিরুদ্ধে চক্রান্ত করবে এদেরকে অপবাদ দিবে ষড়যন্ত্র করবে এদেরকে উৎখাত করবে বাড়ি থেকে ঘর থেকে চাকরি থেকে সব জায়গা থেকে তাদেরকে বহিষ্কার করাবে ঠিক কিনা এরা আমার এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আসলে সবাই কেবল পাশ কাটাইয়া যায় এটা পরিষ্কার লাইল হার দাওয়াত দেয় কুফফারদের কোনো আপত্তি নাই কেন নাই জানেন আপনারা কারণ হচ্ছে এই তারা হয়তো আসমানের উপরের কথা বলে নইলে মাটির তলের কথা বলে উপরের কথা আর বলা নাই এরকম ভাবে পীর খানকায় বসে জিকের করুক অসুবিধা নাই কোন আপত্তি নাই মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে প্রায় মসজিদ দেখা যায় মুজাহিদ কমিটি শয়তানদের কোনো নিয়ে চিন্তা নাই কারণ কুফাররা জানে এই মুজাহিদ আমাদের জন্য কোনো আশঙ্কাজনক না এই মুজাহিদ কখনো আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে না এই মুজাহিদ কখনো কাশ্মীরে যুদ্ধ করবে না এই মুজাহিদ কোনো ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য যুদ্ধ করবে না এই মুজাহিদ এরা মুসলমানদেরকে আরো ফিরাইয়া দেয় এই মুহূর্তে আমাদের শক্তি দুর্বল আমাদের কি আছে ওদের কাছে অস্ত্র আছে এরকম ভাবে আমি বলি আজকে যে কুফফারদের শক্তি দাজ্জাল যখন আসবে দাজ্জালের শক্তি এর চেয়ে বেশি হবে না কম হবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে না তাবলিগের দাওয়াত হবে পরিষ্কার বিষয় আজকে যারা কুফফারদের শক্তি দেখে ভয় পাচ্ছ আজকে যারা কুফফাদের অস্ত্র দেখে ভয় পাচ্ছ আর বিভিন্ন কৌশল অবলম্বন করছ আমি নিশ্চিত যে তারা দাজ্জালের শক্তি দেখে দাজ্জালের জনবল দেখে দাজ্জালের শক্তি দেখে এই লোকগুলো তখন দলে দলে দাজ্জালের দলে গিয়ে যোগ দেবে ঠিক কিনা দাজ্জালকে আল্লাহ বলে স্বীকার করে নিবে আর যারা আজকে মুসলমান কুফফারদের শক্তিকে ভয় করে না কাফেরদের অস্ত্রকে ভয় করে না কোন কাফের চক্রাঙ্গানিকে পরোয়া করে না তাদের কোনো বাড়ি ঘর চাকরি কোনো পরোয়া করে না যারা কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে ইনশাআল্লাহ দাজ্জালের সঙ্গে সেই লোকগুলো যুদ্ধ করবে ভাইরা আমার এজন্যই পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা বলছেন ওয়াজিকরা আদিল আবিদিন এরপরে বলছেন ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া জাল কিফলে কুল্লুম মিনাস সাবিরিন ইসমাইল ইদ্রিস জুল জুলকিফেল এরা সকলেই ছিল অটল ধৈর্যশীল এরা দিনের পথে বাধা বিপত্তি এসেছে কেউ টলে যায় নাই আমাদেরকেও মনে রাখতে হবে বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন একাই রইব কর্তব্য সাধিতে আমাকে স্থির থাকতে হবে আল্লাহর নবী হোনাইনের যুদ্ধে যখন সব সাহাবি পর্যন্ত আলোমালো হয়ে গেলেন কাফেরদের প্রচন্ড আক্রমণে আল্লাহর নবী কি পালিয়েছিলেন আল্লাহর নবী উঠে ডাক দেন আতাল এবাদ আল্লাহ আল্লাহর বান্দার আমার কাছে চলে আসো আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো আল্লাহর নবী পালান নাই একা সামনে চলেছেন আর বলেছেন আনান নবী আব্দুল মুতালিফ আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালিবের সন্তান এই বলে সামনে চলছেন এরপরে সাহাবাহিকেরাম আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বেশি গণিমতের মাল পেছনে বিজয় আসলো অথচ এই যুদ্ধে প্রথমে মার খাইল কেন মার খাইল জানেন আল্লাহ তালা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ একবার আজকে যারা বলে আমাদের জনশক্তি নাই অস্ত্র নাই এই লোকগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার জন্য ওই হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি মুসলমানরা বলা বলি করতে লাগলেন এই যুদ্ধে আমরা সংখ্যা কমের কারণে আর পরাজিত হব না আমাদের সংখ্যা আজকে অনেক বেশি যেহেতু মুসলমান যুদ্ধ করে কার উপর ইমান রেখে এখন সংখ্যার বিষয়টা চলে আসলো আল্লাহ এটা বরদাস্ত হয় নাই এই জন্য যুদ্ধের ময়দানে নামার সঙ্গে সঙ্গে কুফররা এমন হামলা করলো প্রচন্ড আক্রমণ করলো সব মুসলমান এলোমালো হয়ে এদিক সেদিক ছড়ে গেল আল্লাহ রবি একা পড়ে গেলেন শয়তান খবর ছড়াই দিল মোহাম্মদ মরে গেছে এজন্য সাহাবা একরাম দুই ভাগ হয়ে গেলেন একদল মরণপণ যুদ্ধ করতে লাগলেন একদল পালাই চলে গেছে যখন সংখ্যার শক্তি দুর্বল হয়ে গেল সংখ্যার উপরে এখন আর কোনো ভরসা নাই অস্ত্রের উপর ভরসা নাই ভরসা চলে গেল সম্পূর্ণ আল্লাহর উপরে আল্লাহ তালা কোরআনুল কারিমে পরিষ্কার বলেছেন পঁচিশ নম্বর আছে বিষয়টা আল্লাহ তালা তোমাদেরকে অনেক জায়গায় বিজয় দান করেছেন সাহায্য করেছেন ওয়াইয়াউমা হুনাইনিন এবং বিশেষভাবে হোনাইনের দিন হোনাইনের যুদ্ধের দিন এদ আজাবাত কুম কাসরাতু কুম আজাবাত কুম তোমাদেরকে আনন্দিত করেছিল খুশি করেছিল কাসরাতু কুম তোমাদের সংখ্যা আধিক্যতা আমাদের দলে আজকে ভারী আছি অনেক লোক আমাদের পরাজয় করতে পারবে না আল্লাহ তারা বলছেন ফালাম তগ্নি আনকুম সেই আ তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতা তোমাদের কোনো উপকারে আসলো না বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল তোমাদের পালাবার জায়গাও ছিল না মুদবিরিন তোমরা সবাই পিঠ প্রদর্শন করে পৃষ্ঠ প্রদর্শন পালাচ্ছিলে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন এরপরে যখন তোমাদের সংখ্যা আধিক্যতার গৌরব ধ্বংস হয়ে গেল অস্ত্রের গৌরব ধ্বংস হয়ে গেল জনবলের গৌরব শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তালা তোমাদের উপরে সাকিদা নাজিল করলেন প্রশান্তি দিলেন আল্লাহ রাসুলিহি রাসুলের উপরে ওয়াল আল এবং মোমিনদের উপরে ওয়ানজালা জুনুদ আল্লাম তারাওহা এরপরে আল্লাহ তালা এমন সেনাদল পাঠালেন যা তোমরা দেখো নাই জুনুদ আল্লাম তারাওহা ওয়াজ্জাবাল্লাদিনা কাফারু এরপরে আল্লাহ তালা কাফেদেরকে কঠিন শাস্তি দিলেন ধ্বংস করে দিলেন আর এটাই হচ্ছে কাফেদের পাওনা শাস্তি খালি তোমরা একটু দাঁড়াও আল্লাহ তালা তোমাদের মাধ্যমে কাফেরদের পাওনা শাস্তি চুকিয়ে দিবেন ভাইরা আমার এমনি ভাবে আল্লাহ বলছে বলছিল নুন জুন্নুন ইউনুস আলাহ এক নাম তিনিও মাছের পেটে চলে গেলেন কোরআন বলছে ফানাদা ফিজুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কুনতু মিনাজ জালিমিন কয় যে খতম ইউনুস পাওয়া গেছে খতম ইউনুস পাওয়া গেছে এটা খতম পড়ার জন্য দেখি সোয়া লাখ পড়ার কথা বলছে এখানে ইউনুস কয়বার পড়েছেন সোয়া লক্ষ বার পড়েছেন পঁচাত্তর হাজার বার পড়েছেন কোন প্রমাণ আছে এটা দিয়ে খতম বানাইলো তসবি টানো আর খতম পড়ো এগুলো মনে রাখতে হবে এই আয়াতগুলো খতম করার জন্য নয় এগুলো মমিনদেরকে আল্লাহ তারা শিখাচ্ছেন যেভাবে এক একজন নবী পর্যন্ত বিপদে পড়েছেন তোমাদেরকেও বিপদে পড়তে হবে তারা বিপদে দুঃখে কষ্টে যেভাবে আল্লাহর রাস্তা ছেড়ে দেন নাই বরং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তোমাদের উপরও যত জুলুম আসুক নির্যাতন আসুক বিপদ আসুক দুঃখ কষ্ট আসুক তোমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করতে হবে সেই জন্য এগুলো আলোচনা করেছেন একজনা দুজন নবীর কাহিনী এখানে একটা এখানে তিরাশি থেকে নব্বই নাম্বার আট ষাটটা মধ্যে আল্লাহ তারা অনেকগুলো নবীর কাহিনী বয়ন করেছেন এরপরে বলছেন জাকারিয়া তাজারনি ফারদাহু ওয়ারিসিন তিনি বলেন আল্লাহ তুমি আমাকে একা রেখো না সন্তান ছিল না আল্লাহ তারা দেখাইলেন সন্তানও চাবো কার কাছে লাতাজারনি তুমি আমাকে একাকে ছেড়ে দিও না ও আন্তা খৈরুল ওয়ারিসিন তুমি তো সবচেয়ে উত্তম ওয়ারিস দানকারী এবারে আল্লাহ বলছেন না আলাহু আমি তার ডাকেও সাড়া দিলাম ওয়াহাবনা আলাহু ইয়াহিয়া আমি তাকে ইয়াহিয়া দান করলাম এরকম ভাবে আল্লাহ তালা এরপরে বলছেন কানু আমি তার স্ত্রীকেও সেজন্য যোগ্য বানিয়ে দিলাম সন্তান ধারণ করার জন্য যে যোগ্যতা দরকার তাও তৈরি করে দিলাম আল্লাহ তারা বলছেন হুম কানু ইউসারিউনা ফিল খাইরাত এই সব নবীরা এই সব আল্লাহওয়ালা লোকেরা সব সময় প্রতিযোগিতা করতেন ন্যাক আমল করার জন্য কে কার চেয়ে বেশি ন্যাক আমল করতে পারে দুনিয়ার সম্পত্তির জন্য না নামের জন্য না আমার ভাইয়েরা এইগুলো আল্লাহ তারা শোনাচ্ছেন আমাদেরকে আমরাও যাতে করে এই নবীদের মতো ন্যাক আমলের জন্য প্রতিযোগিতা করি কে কার চেয়ে বেশি করতে পারে ও রাগাবা রাহাবা আল্লাহ আকবর আফগানিস্তানের যুদ্ধে সম্পর্কে জানা যায় কুফাররা দুইজনকে ধরে চরম নির্যাতন করছে আর যত নির্যাতন হচ্ছে সে খুশিতে আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নির্যাতনের সঙ্গে নখ উপড়ে ফেলেছে যে বা কেটে দিয়েছে শরীরগুলো কারেন্টের হিট দিয়েছে এরপরও সে বলে আলহামদুলিল্লাহ কুফররা জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ বলছে কি জন্য যে আমরা দুইজন দোস্ত প্রতিযোগিতায় নেমেছিলাম যে কে কার চেয়ে বেশি রাগ আমল করতে পারি আমার মনে হয় এই প্রতিযোগিতা আমাকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এত নির্যাতন বোধহয় আমার ওই বন্ধুকে করা হচ্ছে না আমি তার চেয়ে ফার্স্ট হয়ে গেছি সেই জন্য আলহামদুলিল্লাহ বলছি কুফাররা বলল না তুমি ফার্স্ট হতে পারো না তোমার ওই বন্ধুকে তোমার চেয়ে আরো বেশি শাস্তি হচ্ছে এবং তিনিও তোমার মতো ওই আলহামদুলিল্লাহ বলছে ভাই একই উত্তর দিয়েছে এই যুগেও আছে এরকম ভাইরা আমার আল্লাহ তারা বলছেন ইন্নাহুম কান ফিল খাইরাত তারা প্রতিযোগিতা করত ন্যাক আমল করার ময়দানে ওয়াদউনানা রাগাবা ওয়া রাহবা এবং তারা আমার কাছে আশা এবং ভয় নিয়ে দোয়া করত জান্নাতকে পাওয়ার জন্য আশা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাগাবান ও রহবান তারা জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আশা এবং ভয়ের সাথে দোয়া করত পীর সুবিদের কাছে যান জান্নাত আর জাহান্নামের জন্য জান্নাত থেকে বাঁচার জন্য পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা যায় নাই দোয়া করে আল্লাহ খুশি করার জন্য নবীর চেয়ে বড় বুজুর্গ কথাটা সুন্দর কথা শুনলে মানুষ পাগল হয়ে যাবে আর এই কারণে অশিক্ষিত লোকেরা পাগল হয়ে যায় ওদের কথায় কি সুন্দর কথা আমি জান্নাত চাই না জাহান নাম থেকে বাঁচতে চাই না আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে খুশি হয় তো জাহান নামে সে আল্লাহর সন্তুষ্টি চলবে কি বুজুর্গ বলে না সুফির এই কথাগুলো ওদের বইতে লেখা আছে নবীর চেয়েও বড় বুজুর্গ আল্লাহর সন্তুষ্টি কি জাহার নামে থাকবে জাহার নাম কি সন্তুষ্টির জায়গা না গজবের জায়গা তুমি জাহার নামে কিসে সন্তুষ্টি যাচ্ছ আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই আমি তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে আমি তোমার কাছে পানা চাই নবীর দোয়া এটা ওনারা নবীর চেয়ে বড় বুজুর্গ আল্লাহ কোরআনে বলছেন এবং তার রগাবান মানে জান্নাতের আশা নিয়ে রহবান মানে জাহান নামের ভয় নিয়ে তারা আমার কাছে দোয়া করে দোয়াও করতে হবে এবং তারা সকলেই আমার কাছে বিনয়ী ছিল এরকম ভাবে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে অনেক সময় লেগে গেল আরো অনেকগুলো বিষয় রয়ে গেছে এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আয়সাদ হাদিসটা আছে মা আমিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা কাফার আল্লাহ আনহু মুসলিমের জীবনে কোন মুসিবত কোন দুঃখ আসে না তবে যখনই আসে ইল্লা কাফার আল্লাহ বিহানহু আল্লাহ তারা সেই বিপদের মাধ্যমে তার গুণাকে মিটিয়ে দেন হাত্তা শৌকাতা কুহা এমনকি যদি রাস্তায় চলতে গিয়ে মমিনের পায়ে একটা কাটাবিদ্ধ হয় এই কাটাবিদ্ধ হওয়ার দ্বারাও তার গুণা মিটে যায় হাদিসটা সই বোখারি হাদিস পাঁচশো পাঁচ হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস আবুদে আরেকটা হাদিস আছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ইন্নাল আব্দাইজা সাবাকাত লাহমিন আল্লাহ মানজেলাতান আল্লাহ তারা কোনো ব্যক্তির কোনো বিশেষ আমলে খুশি হয়ে যান তার জন্য একটা বড় দরজা রেখে দেন এই পর্যন্ত তাকে উঠানো হবে কিন্তু আমল দ্বারা সে বন্ধু উঠতে পারে নাই লাম ইয়াব লোগহ আমালিহি সে নিজের আমল দিয়ে সেই পর্যন্ত পৌঁছতে পারে নাই এবে জাসাদিহি আউফি মালিহি আউফি ওয়ালাদিহি আল্লাহ তারা তখন তাকে তার শারীরিকভাবে অথবা মালের মাধ্যমে অথবা তার সন্তানের মাধ্যমে কোন বিপদগ্রস্ত করেন পরীক্ষার সম্মুখীন করেন ক্ষতিগ্রস্ত করেন সোম্মা সব্বারাহু আলাদ আলিক এরপরে আল্লাহ তালা তাকে ওই বিষয়ে সবর করার তৌফিক দান করেন এইভাবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্বে যে মানজিল যে মর্যাদা নির্ধারণ করা হয়েছে সেই পর্যন্ত আল্লাহ তালা পৌঁছিয়ে দেন সুতরাং আমাদের দুনিয়াতে বিপদ আবাদ মুসিবত যতই আসুক এ হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল একটা কাটা বিদ্ধ হলে পর্যন্ত তার বিনিময় আল্লাহ তালা কি দিবেন আজাদ দিবেন সবাব দিবেন এই জন্য এটা মনে রাখতে হবে এরপরে আল্লাহ তালা মোমিনদেরকে পাক করবেন চার নাম্বার হচ্ছে ন্যাক আমল এবং সৎ কাজের মাধ্যমে এর মাধ্যমে পাক হবে কোরআনুল করিমের সুরায় হুদের একশো চোদ্দ নম্বর হাতে আছে ওয়াকিম সালাহার লাইল তোমরা সালাদ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে ইন্নাল হাসানাত ইউজহিবনা সৈয়াত আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই ভালো কাজ আমলে সালেহ মন্দ কাজগুলিকে মিটিয়ে দেয় ধ্বংস করে দেয় ন্যাক আমল বদ আমলকে মিটিয়ে দেয় জালিকা জিক্র আলী জাকিরিন আল্লাহ বলছেন এটি উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশ এরকম ভাবে আল্লাহ তারা সুরায় আহাজাবের এক ষোলো নম্বরাতে বলছেন আমিলু আল্লাহ বলছেন তাদের যত ন্যাক আমল আছে আমি এগুলোকে কবুল করি আর তাদের যতগুলো গুণা আছে আমি সবগুলোকে ক্ষমা করে দেই তা আমি মাফ করে দিই এরকম ভাবে আল্লাহ তালা মোমিনদেরকে পাক করবেন পাঁচ নম্বর আছে কবরে আজাব অথবা জাহান নামে কিছু শাস্তি প্রদান করার মাধ্যমে এখানে অনেক সুন্দর সুন্দর হাদিস আছে আমরা ইনশাল্লাহ সুযোগ হলে আগামী জুমে আবার আলোচনা করব আমাদের আলোচনা হচ্ছিল আল্লাহ তালা মোমিনদের জন্য কোরআনে অনেকগুলো ওয়াদা করেছেন তার মধ্যে পঁচিশটা ওয়াদা গুরুত্বপূর্ণ সেই ধারাবাহিকভাবে পঁচিশটা ওয়াদা নিয়ে আমরা আলোচনা করছি আজকে ছিল অষ্টম নাম্বার ওয়াদা আল্লাহ তালা মমিনদেরকে মমিনদের মন্দগুলোকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা জান্নাত দিবেন জান্নাত পবিত্র জায়গা পবিত্র জায়গায় অপবিত্র কিছু ঢুকতে পারবে না সেই জন্য আল্লাহ তালা পবিত্র করবেন কিভাবে পবিত্র করবেন তার কিছু আলোচনা করা হলো আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করুন আমিন আমাদেরকেও সেরকম পুত পবিত্র হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর পবিত্র জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন আমিন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ বিহামদিকা শাদুল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক